রহমান রহিম হাদিস মানে এমন সাহি যেটি তার অন্যের কারণে সহি হয়েছে এই জন্য একে সাহিলে বলা হয়েছে সাহিলে জাতি মানে নিজের থেকেই সে সহি নিজের মধ্যে এতগুলি শর্ত আছে সম্পূর্ণ আছে যার কারণে ও সহি আর এতে অন্যের সাহায্য নিয়ে শহীদ স্তরে পৌঁছেছে আসলে নিজে হাসান ছিল হাদিস মানে শহীদ একটু নিম্ন স্তরে ছিল অন্য আরো আরো সূত্র থাকার কারণে সে সাহিলে গাইরি হয়ে গেছে খুব সংখ্যা বোঝার জন্য এতটুকু যথেষ্ট তারিফ এর সংজ্ঞা বলছেন হোয়াল হাসান লেজাতেহি সহিল গাইরি কাকে বলে সেটা আসলে হাসান লেজাতেহি হাসান হাদিস এজা রুইয়া মিন তারিকিন আখার আর একটি সূত্র থেকে সনদ দিয়ে বর্ণনা করা হয়েছে মিসলাহু তা তার মতোই আও আকোয়া মিনহ বা তার চাইতে বেশি শক্তিশালী অর্থাৎ হাসান লেজাতেহি আরেকটা হাসান লেজাতেহি সনদ এসছে দুটো সূত্র এসছে তো হাসান জাতি প্লাস হাসান জাতি কি হয়ে যাবে সাহিলে গেরি যেমন দুই রিয়াল আর দুই রিয়াল প্লাস দুই রিয়াল কত হবে এখানে দুই এখানে দুই কিন্তু দুই দুই চার হয়ে যাবে ওই রকম হাসানলে জাতি প্লাস হাসানলে জাতি সহিলে গাইরি হয়ে যাবে বুঝা গেছে অঙ্ক দিয়ে বোঝানো এটা যেমন একজন লোক রসি টানাটানি করছেন টানতে পারেন না হ্যাঁ কিন্তু দুইজন একজন মজবুত মসুদের মতো একজন মস্তাকিমের মতো কমজোর দুইজন মিলে এ বারোয়ানা আর আপনি আঠারো আনা বা বিশ আনা বিশ আনা আর বারো আনা ধরলে দু টাকা হয়ে যায় হ্যাঁ দুইজন মানুষ ফুল ফুল দুইজন মানুষের সমান হয়ে তো এইভাবে হাসানলে যাতেই আর হতে পারে ওর চাইতে শক্তিশালী মানে আর একটি সনদ দিয়ে হয়তো সহি এক সনদে সহি আর এক সনদে হাসান আছে এই হাদিসটি হাসান হওয়া সত্ত্বেও ওর সমর্থনে আর একটি সনদ থাকার কারণে এটাও কি হয়ে গেল সাহিলে গাইরেহি হয়ে গেল তার মতোই মানে দুটোই হাসান লেজাতি হাসান লেজাতি সনদ আর তার চেয়ে শক্তিশালী মানে একটি হাসান লেজাতি আর একটি হচ্ছে সাহি তো সহির কারণে হাসানটাও কি হয়ে গেল সাহিলে গাইরি হয়ে গেল এহাদিসকে কেন বলে এই জন্যই বলে কারণ হওয়াটি প্রথম সনদের কারণে আসেনি প্রথম সনদে হাসান ছিল হাদিসটি এই যে সহি হওয়া এসেছে অন্য হাদিস তার সাথে মিলে যাওয়ার কারণে আর একটি হাদিস তার সাথে প্লাস হয়ে যাওয়ার কারণে এর ছবি অঙ্কন করা যেতে পারে মানে অঙ্কের অঙ্কের ছলে আর কি অঙ্কের মাধ্যমে সেটা হচ্ছে আলাশাকলি আদি নিম্ন রূপে আল্লাহ শাকলি তালি নিম্নরূপে কি প্লাস করা আছে মানে কি সাহিলে গাইনি হাসান হাসান এ হচ্ছে মধ্যম এ হচ্ছে মধ্যম দুই মধ্যম শক্তিশালী দুটো এটা হচ্ছে সাহিলে গাইনি মার্তাবাতহু এর স্তর কি সাহিল গায়রি স্তর বলেছেন ওয়া আলাম মারতাবাতান মিন আল হাসান আল জিাতি হাসান আল জিাতি চাইতে একটু উপরে চলে গেল হাসান লে জাতেহি তাহলে তিন নম্বরই চলে আসলো প্রথম সাহিল এ জাতেহি তারপর সাহিল গায়রি যেটা হাসানের উপরে চলে গেল হাসান লে জাতেহি তাহলে সাহিল গায়রি দ্বিতীয় স্তরে ওয়া আলাম মারতাবাতান মিন আল হাসান আল জিাতি সাহিল গায়রি হ যা হাসান লে জাতেহি চাইতে স্তরের দিক দিয়ে ऊंचा পড়ে না স্তরের দিক দিয়ে উঁচা আলা মর্তাবাতান স্তরের দিক থেকে উঁচা মিনাল হাসান জাতি হাসান জাতের তুলনায় ও দোনা সাহিলে জাতি কিন্তু সাহিলে জাতির তেহির নিম্নে ওর নিচে সাহিরে জাতি নিজেই সনদের মধ্যে এত শক্তিশালী যে নিজেই কারো প্রয়োজন করেন মিসালহু এর বাস্তব উদাহরণ হাদিস হাদিস মোহাম্মদ ইবিন আমরিন আনাবি সালামাতা আনাবি হরাইরাতা আন্না রসুল আল্লাহ কাল্লাহ নাসুক কালা উম্মতিলা আমার তহম বিশ্বে ওয়াকে ইন্দা সলাতিন মোহাম্মদ বিন আমর বর্ণনা করেছেন আবু সালমা তাবেই থেকে আবু সালমা বর্ণনা করেছেন আবু হরাইরা থেকে আবু হরাইরা বলছেন রসুল্লাহাম ইরশাদ করেছেন লাউলা নাসুক কালা উম্মতি আমার উম্মতের ওপর যদি আমি ভারী না মনে করতাম কষ্টকর না করতাম আমার তহম বিশ্বাকিন তাহলে তারকে প্রত্যেক সলাতের সময় নামাজের সময় মিসওয়াক করার হুকুম দিতাম মিসওয়াক করার হুকুম দিতাম তাহলে কি মিসওয়াক করার হুকুম নেই নাকি শরীয়তে আছে কিন্তু মুস্তাহাব হুকুম আছে আর এই হাদিসের অর্থ হচ্ছে যে যদি কষ্টকর না মনে করতাম তাহলে তাদেরকে হুকুম দিতাম বাধ্যতামূলক এখানে তাহলে একটি শব্দ এখানে উজ্জ্ব আছে আমার তহম বিশ্বাকে ইন্দাকুল্লে সলাতেন অজুবান আবশ্যক করে দিতাম যে নামাজ পড়ার জন্য উজু যেমন ফরজ তেমন মিসক ফরজ করতেই হবে এটা করে দিলে বড়ই কষ্ট হয়ে যেত আমরা অনেক সময় ভুলে যাই মিসক পকেটে থেকে ভুলে যাই বড় কষ্ট হয়ে যেত নবী করিম সাল্লাম কত উম্মতের ওপর রাহিম দয়ালু ছিলেন এই জন্য নবী সাল্লামের গুণে আল্লাহ কোরআনে বিল মোহামেনা রউফুর রাহিম বলেছেন এদিকে খেয়াল করেছেন তারাবের তিরিশ দিনের জামাত নবী সাল এই জন্যই করেন এত সুন্দর নামাজ আল্লাহকে লেগেছে যদি আমি এই তিন দিনের পর আর জামাত করতাম তো আল্লাহ হয়তো ফরজ করে দিত এই ভয় ফরজ করে দিলে তোমাদের মুশকিল হয়ে যেত ছাড়তে পারতে না ফরজ নামাজের মতো কাবিরা গোনা হয়ে যেত এই হাদিস সনদের দিক দিয়ে আসলে আমাদের হাদিসের অর্থ আলোচনা করা এখানে উদ্দেশ্য না আপনাদের ফায়দার জন্য উল্লেখ করলাম কিন্তু এখানে বোঝাবার উদ্দেশ্য হচ্ছে হাদিস এই হাদিসের সনদ হচ্ছে হ্যাঁ সাহি লেগাইরিহি সাহি রেহি এই সনদকে দেখলে পরে ব্যাখ্যা করবে সনদ হাসান কিন্তু এর সমর্থনে আর একটি সনদ এসছে এই জন্য প্লাস হয়ে গিয়ে কি হয়েছে হাসান লে জাতের ওপরে গিয়ে সাহিলে গাইরি হয়ে গেছে কালা ইবনুস সালাহ এমাম ইবনুস সালাহ ওসুরে হাদিসের একজন বড় ইমাম তিনি বলেছেন মোহাম্মদ ফা মোহাম্মদ আমরিবনে আমর ইবনে আল কামাতা মিনাল মাসহুরিন এই মোহাম্মদ আমার প্রথম বর্ণনাকারী যে হাদিসটি কোথায় আছে তিরমিজিতে আছে হ্যাঁ হাদিসটি তিরমিজিতে আছে তো এই তিরমিজের হাদিসে মোহাম্মদ বিন আমর যে এমাম তিরমিজির ওস্তাদ তিনি তার সত্যতা এবং মানে সুরক্ষিত হওয়ার দিক দিয়ে মশহুর মানে তার স্মৃতিশক্তির দিক দিয়ে এবং সত্য কথা বলার দিক দিয়ে তিনি প্রসিদ্ধ মিন আহলিল ইতকান তবে তিনি অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন না মোটামুটি স্মৃতিশক্তি ছিল চলার মতো আর সত্যবাদী ছিলেন মিথ্যা বলতেন না এখন মিথ্যা বলা হচ্ছে এটা হচ্ছে ইমানের দুর্বলতা আর স্মৃতিশক্তি দুর্বল হয় এটা ইমানের দুর্বলতা না তার ব্রেনের দুর্বলতা তাই না তো তার ব্রেনের তো অত মজবুত ব্রেন ছিল না চলার মতো ছিল আর সিদ সত্যবাদী ছিলেন এমনকি কিছু কিছু তাকে তার স্মৃতিশক্তির দুর্বলতার দিক থেকে দুর্বল বলে দিয়েছেন মিন তার ভালো ছিল না মানে খারাপ তার হেফস স্মৃতিশক্তি খারাপ ছিল বলে অনেকে বলেছেন অবস্থা আর কেউ কেউ তাকে শেখা মানে নির্ভরযোগ্য বলেছেন না না দুর্বল ছিলেন না তিনি নির্ভরযোগ্য ছিলেন কি জন্য কে তার সততার কারণে অজালালাতে তার মান মর্যাদার কারণে ইমানদারির কারণ অনেক সময় দেখা যায় মানুষের ইমানদারি ভালো আছে মশাল্লাহ দাঁড়িয়ে আছে মশাল্লাহ নামাজ পড়েন সুন্নত করেন পড়েন মসজিদে দীর্ঘক্ষণ বসে কোরআন তিলাওয়াত করেন আজানের সাথে মসজিদে হাজির হয়ে যান এগুলো ভালো গুণ কিনা ভালো গুণ কিন্তু এলেমের দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভালো আলেম না এলেমের দিক দিয়ে ভালো না ভালো ভালো আলেম আছে হয়তো এই গুণগুলি আবার নেই মসজিদে যাবে হয়তো একামতের সময় আর সালাম ফেরার পরে তসবি টসবি পড়লো কি পড়লো না টান দিল কিন্তু এলেম ভালো আছে এর এলেম তো ভালো আছে কিন্তু আমলের দিক দিয়ে ওই লোকটি চাইতে ভালো আলেমের চাইতে ভালো যে লোকটি হয়তো এলেম বেশি নাই কিছু এলেম আছে ছোটখাটো হুজুর কিন্তু মাসাল্লাহ আমল ভালো আজানের সাথে মসজিদে হাজির আর এদিকে মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়ে কোরআন তেলাওত তারপরে আবার তকবিরে তাহারিমা সহ নামাজ সালাম ফেরার পরে সমস্ত জিকির আজকার যেগুলি অনেক ভালো আলেমদের মধ্যে নেই হয়তো তাহলে ওই ভালো আলেম চাইতে আমলের দিতে এই লোকটি ভালো কিনা এলেমের দিতে যদি ওই আলেম ভালো তো এই ব্যক্তির সততার দিক দিয়ে আর পরেশগারের দিক দিয়ে উনি ভালো এর জন্য অনেকে তাকে শেখা নির্ভরযোগ্য বলেছেন তাহলে এর হাদিসকে কি বলবেন হ্যাঁ এর হাদিস কি হবে হাসান কারণ স্মৃতিশক্তি তার প্রখর ছিল না সেজন্য হাসান হাদিস সোহমিন হাজাহিল জেহা তার হাদিস এই দিকে লক্ষ্য করে হাসান হাসানুন মিন মা কিন্তু এই হাদিস বর্ণিত হয়েছে বুখারীতে অন্য সনদ থেকে হাসিয়াতে মানে টিকাতে আছে ওয়া বুখারী হাদিস বর্ণনা করেছেন এই হাদিস লাউলা নাসু কালা এই হাদিসে বর্ণনা করেছেন কিন্তু আবু জেনাদ তাবাতাবি আনিল Araj Abdur Rahman Hurmuz Araj থেকে আর আরাজ বর্ণনা করেছেন আবু আল্লাহ থেকে এখানে কিন্তু মোহাম্মদ বিন আমরের জায়গায় আবু জেনাদ আছেন আবু জেনাদ মানে প্রসিদ্ধ আলেম এবং মহাদ্দেশ হাদিসের পণ্ডিত স্মৃতিশক্তি তার প্রখার ছিল তাহলে এই সনদটি দেখলে কি হয়ে যায় হাদিস সহি তাহলে সহি প্লাস এদিকে হচ্ছে হাসান তাহলে কি হয়ে যাবে ওই হাসান হাদিসটি আর হাসান থাকবে না সহিলে গাইরি হয়ে যাবে সমর্থন পাওয়ার কারণে বলছেন ফালাম্মা যখন এর সাথে মিলে গেল এই বিষয়টি যে এই হাদিসকে বর্ণনা করা হয়েছে অন্য অন্য সূত্র দিয়ে জালাবে এর দ্বারা দূর হয়ে গেল ওই আশঙ্কা বা ওই ভয় যা আমরা ভয় করছিলাম কি যে হাতে সুয়ে যে তার স্মৃতিশক্তি যে দুর্বল কি জানি ভুল না করে দেয় হইতে পারে হাদিস বান করতে গিয়ে ভুল করে দিয়েছেন সম্ভাবনা আছে না দশ বিশ পার্সেন্ট সম্ভাবনা আছে ভুল হইতে পারে স্মৃতি শক্তি যেহেতু অত প্রখান নয় কিন্তু এটা দূর এই সন্দেহ দূর হয়ে গেল কি জন্য আর একটি সনদ দিয়ে এর সমর্থন পাওয়া যাচ্ছে এবং এর দ্বারা ঘাটতি পূরণ হয়ে গেল হালকা ঘাটতি হালকা যে তার স্মৃতি শক্তিতে ঘাটতি ছিল বোখারের ওই হাদিস দিয়ে ওর ঘাটতি পূরণ হয়ে গেল প্লাস হয়ে গেল হাজাল হেসনাদ সুতরাং এই সনদটিও তিরমিজির সনদটিও কি হয়ে গেল সহি হয়ে গেল বল তাহা কাবেদারা জাতি সাহি এবং সহির মর্যাদার সাথে গিয়ে মিলে গেল হাদিসটি কিন্তু নাম হইল সাহি লেগাই রিহি ওই বোখারির হাদিসের কারণে সহি নিজেই ওই হাদিসটি এর সনদ সহি নয় কিন্তু বুখারিতে যেহেতু হাদিসটি অন্য সনদে বর্ণিত আছে সেজন্য সহি তারপর লেখন বর্ণনা করবেন হাসান রিহি হাসান রিহি জয়ীফ হাদিস হালকা জয়ীফ যদি প্লাস প্লাস হয় হালকা জয়ীফ দুইজনই দুর্বল কিন্তু দুর্বল দুর্বল হয়ে একটু সবল হবে না দুজন মিলে অনেকে আছে একা পাক করতে পারে না পেঁয়াজ রসুন কেটে হা করে বসে থাকবে আছে না ব্যাচেলার অনেকে আপনাদের অনেকে আছেন যদি বলবেন না হ্যাঁ একাই যদি দেখে পেঁয়াজ রসুন কেটে বসে থাকবে কিন্তু দেখছি যে না আরেকজন আছে রে আমার সামনে আমার মতোই মিসকিন কিন্তু ও জানে কিছু জানে ও জানে আমি কিছু জানি দুজন মিলে পরামর্শ করছে কি দিতে হবে না দিতে হবে করে বাক্য নিয়ে তাহলে জয়ীফ জয়ীফ মিলে কি হয়ে গেল লে গাইরি পাকশা কোন রকম চলার মতো বা সহি হইল না অত সহি খানা হইল না কিন্তু হাসান হাসানলে গাইরি ইনশাআল্লাহ তালা হাসান হাসানলে গাইরি আগামী সপ্তাহে কারণ দর্শ বড় আছে আল্লাহ পাক যদি সহি সালামতে রাখেন ওর কিছু মনে হয় তদবির আছে ভুলে গেছি কিন্তু আমি শুনেছিলাম তদবির যাদের চোখ দিয়ে পানি পড়ের তদবির আছে কিছু আছে আচ্ছা